পাঁচ নম্বর পন্থা হচ্ছে দেওবন্দীদের পন্থা আর তবলিগীদের পন্থা দেওবন্দি তবলিগি একই জিনিস জি হ্যাঁ দেওবন্দীদেরই একটা দিক হচ্ছে এই চিল্লার তরিকায় তবলিগ মাওলানা ইলিয়াস দেওবন্দি বড় আলেম ছিলেন তো এই দেওবন্দি আর তবলিগি এদের মানহাজ হচ্ছে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আর এক আলাদা মানহাজ এদের মানহাজ কি এদের মানহাজের একটা দিক হচ্ছে যে এরাও সুফি এদের মধ্যে সুফিবাদের যতগুলো তরিকা আছে সব তরিকা মজুদ আছে তরিকার ক্ষেত্রে বেরেলবিদের থেকে কম না বেরেলবিদের মধ্যে যত তরিকা আছে এদের মধ্যে সব অতগুলি তরিকা আছে এই জন্য চরমনাইদের কিতাব যদি পড়ে থাকেন আপনারা বা পড়ে তো দেখবেন যে কতটি তরিকা আছে একশো ছাব্বিশ তরিকা একশো ছাব্বিশ তরিকা প্রথম চার তরিকা আর চার তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে একশো ছাব্বিশ তরিকা হয়েছে চার তরিকা মশুর যেগুলো প্রসিদ্ধ তরিকা ভারত উপমহাদেশ বিশেষ করে সেগুলি হচ্ছে কাদেরি তরিকা নকশবন্দি তরিকা চিস্তি তরিকা আর সাহারওয়ার্দি তরিকা এই চারটা তরিকা আর তারপরে তখন চর্মনাইরা বলছে আমরা হচ্ছে চিস্তিয়ার আবার একটা শাখা এক আর এক ডালের এরা চিস্তিয়া সাবেরিয়া তরি চিস্তিয়া তো এদের তরিকাতে একটা দিক হচ্ছে সুফিবাদ রয়েছে পুরোপুরি এমনকি হলুল ওয়াহাদাতুল ওজুদের আকিদাও এদের মধ্যে মজুদ রয়েছে বেরুলবিদের থেকে পার্থক্য করব অবশ্যই দেবন্দী আর বেরুলবিতে পার্থক্য আছে চার নম্বর আর পাঁচ নম্বর পার্থক্য আছে কিন্তু এই সুফি ইসমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই যতগুলি তরিকা বেরলিদের মধ্যে রয়েছে চার নম্বরে ততগুলি তরিকাই দেবন্দীদের মধ্যে রয়েছে তবলিগীদের মধ্যে রয়েছে বেদাতের ক্ষেত্রে বহু বেদাতে এরা লিপ্ত রয়েছে তাহলে বেরেলবিদের সাথে কোনখানে তারা একমত আর কোনখানে এদের ভিন্নতা রয়েছে এই দুটো বিষয় বলেই শেষ করছি একমত হচ্ছে সুফিজমের ক্ষেত্রে সুফিবাদের যতগুলো তরিকত দেওবন্দীদের বেরলিদের মধ্যে রয়েছে ততগুলি রয়েছে দেওবন্দি আর তবলিগীদের মধ্যে রয়েছে কোনো পার্থক্য নেই এই জন্য চারটি যে প্রসিদ্ধ তরিকা রয়েছে মৌলানা ইলিয়াস সম্পর্কে তার জীবনে লিখতে গিয়ে লিখেছেন যে চার তরিকারই তিনি বায়াত এবং তরবিয়ত প্রাপ্ত ছিলেন তাদের সুফি ভাষা বলছি চারটা যে প্রসিদ্ধ তরিকা আর চার তরিকা থেকে সব তরিকা বেরিয়েছে চার তরিকারও চার তরিকারই তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন তরবিয়ত ইয়াফতা ছিলেন তরবিয়ত পেয়েছিলেন অর্থাৎ চারটা তরিকারই সিলসিলা তিনি সুফি ছিলেন জি এই হচ্ছে তবলিগি এবং দেওমাদি মানহাজ কিন্তু বেরেলবিদের মতো না কোন ক্ষেত্রে না বেরেলবিরা প্রকাশ্য শির করে প্রকাশ্যে গিয়ে কবরে সিজদা করে কবরে গিয়ে ছেলে মেয়ে চায় কবরে গিয়ে রোগের আরোগ্য চাই কবরে গিয়ে নিজের আর্জি পেশ করে মাজারওয়ালাকে মনেও করে যে তারা দিতে পারে আর তাদের কাছে চায়ও সরাসরি এটা হচ্ছে বেরলুই তরিকা জি দেবন্দী তরিকা দেবন্দী তরিকা বাহ্যিক তারা চাই না বাহ্যিক মাজারে গিয়ে সেজদা করে না বাহ্যিক মাজারে গিয়ে চাই না হ্যাঁ এসব করে না জি বাহ্যিক মাজারে গিয়ে তারা খাসি মরু জবাই করে না বাহ্যিক মাজারে গিয়ে মান্নত করে না এসব করে না জি কিন্তু অলি আউলিয়া সম্পর্কে তাদের আকিদাগুলি বেরেলিদের কাছাকাছি গোপনে ভিতর ভিতর তাদের আকাবের যে বুজরুগানের দিন আছে তাদের আকিদাগুলি প্রায় বেরেলিদের কাছাকাছি প্রায় বেরেলিদের কাছাকাছি তাদের কিতাব পড়ে স্পষ্ট হয়ে যায় যে তাদের কিতাবে রয়েছে এবং তাদের আলোচনা তো রয়েছে তাদের বক্তব্য রয়েছে তারা কলব থেকে কলবে এলেম দিতে পারে আল্লাহর ওলি যদি হয় তাহলে এইরকম আলোচনা করে এলেম দিতে হবে না আর এইরকম কিতাব লিখারও দরকার নেই অন্তর থেকে কলব থেকে ওস্তাদ যিনি হবেন পীরে কামেল তিনি মুরিদানদেরকে কলব থেকে কলবে এলেম মন্তাকেল করতে পারবেন না দিতে পারবেন জি এই কথা তাদের আলোচনা তাদের কেতাবাদিতে ভরপুর রয়েছে জি এসব বিশ্বাসী তারা এই জন্য আর তারপরে তাদের মৃতরা যে মরেও গেছে হ্যাঁ তাদের অলি আউলিয়ার হায়াত রয়েছে জি আর তারা অসাধারণ ক্ষমতাও রাখে এইসব কথাও রয়েছে তারা এই জন্যই তাদের বিপদ আপদে অথবা কোনো কিছুর প্রয়োজন হইলে এই আকিদা রাখে চাই না গিয়ে কিন্তু আকিদা রাখে যে এই অলি আউলিয়ার কবর থেকে তাদের সুফি ভাষায় বলছে ফাইজ আছে ফাইজ মানে বরকত প্রবাহিত ফাজা এফিজ মানে প্রবাহিত হয়ে আসে ফাইজ বরকত প্রবাহিত হয়ে আসে পাওয়া যায় তাবারুক হাসিল হয় জি হ্যাঁ বরকত হাসিল হয় জি হ্যাঁ ওখান থেকে কিছু আসে হ্যাঁ, অন্তর হ্যাঁ, আলোকিত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এইরকম মেলা কথা তাদের রয়েছে যার ফলে যারা যে দেওবন্দে পড়াশোনা করেছে দীর্ঘ সময় থেকেছে বিশেষ করে পরীক্ষার সময় দেবন্দের যে প্রসিদ্ধ কবরস্থান রয়েছে সেখানে ছাত্রদের ভিড় ভাড় থাকে কি জন্য থাকে ওই অলি অলিয়া নেকবান্দারা যে কবরে শুয়ে আছেন ওদের কবর কাছে গেলে ওখান থেকে ফাইজ আসবে আর অন্তরটা মনোঙ্গর আলোকিত হয়ে যাবে আর তারপরে তখন পরীক্ষা সহজ হয়ে যাবে জি এইরকম আকিদাগুলি লুকিয়ে লুকিয়ে গোপনে আছে পার্থক্যটা তাহলে সিরকের ক্ষেত্রে জি এরা লুকিয়ে এদের আকাবের বুজুর্গদের মধ্যে সিরকি আকিদা হদাত রুজুদ আর হলুল আকিদা আছে আর লুকিয়ে কেমন করে বলবো সব ক্ষেত্রে লুকিয়ে আপনারা জানেন দেওবন্দি আলেম বাংলাদেশে অনেকে আছে তার মধ্যে এটা হচ্ছে অলিপুরি তাই না আছে না নেই আর এই টাইপের মেলাগুলি আছে তাদের বক্তব্য দেওবন্দি এরা বেরোলবি নয় দেওবন্দি এরা বক্তা দেওবন্দি আলেম তার তাদের আলোচনাতে আছে যে হুসেন মানসুর হাল্লাদ যে বলেছ আনাল হক দিয়ে কি হয়েছে সে আল্লাহর বড় অলি হয়েছে এটা আপনি ইন্টারনেটে পাবেন তাদের আলোচনাতে চড়িয়ে চিঠি আছে প্রসিদ্ধ ফার্সি শের পড়ছে শেখ সাদির আর শের কবিতা হচ্ছে দলিল যে আনাল হক বলেছিল কে হোসেন মানসুর হাল্লাদ আনাল হক মানে কি হক মানে আল্লাহ হ্যাঁ হক আল্লাহর একটি নাম আনাল হক মানে আমি আল্লাহ বলছে আনাল হক সে বলেছিল নিজের দিকে তাকায়নি নিজেকে আল্লাহতে বিলীন করে দিয়ে সেই জন্য সে আল্লাহর বড় অলি হয়েছে আর ফেরাউনও আনাল হক বলেছিল মানে আনা রব্বকুমুল আল্লাহ বলেছিল এবার ফেরাউনও কি বলেছিল আনাল হক যে আমি রব আমি হচ্ছি আল্লাহ কিন্তু ফেরাউন নিজের দিকে তাকিয়ে এই কথাটি বলেছে জন্য সে বড় কাফের রয়েছে কত সুন্দর পার্থক্য দেখলেন না দেওবন্দি বক্তার দেওবন্দি আলমের এ হচ্ছে তাদের ইসলামের মানহাজ আর এই ইসলামী তারা প্রচার প্রসার করে যা কিছুই শিখাক না কেন শির মুক্ত না যা কিছুই শিখাক না কেন বিদাত মুক্ত না এ হচ্ছে পাঁচ নম্বর মানহাজ